কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি রক্ত এবং মাংস তো নয় আজ থাকো আর বিঞ্জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি রক্ত এবং মাংস তো নয় আজ তাকো আর দিন জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি ইব্রাহিমের মতো ইমান সাহস রাখো সাবধানে চাইলে সবই দিতে পারো সেই ইমানের জোরটানে ইব্রাহিমের মতো ইমান সাহসে রাখো সবখানে চাইলে সবই দিতে পারো সেই ইমানের জোরটানে খোদার পথে খোদার পথে দাও মিলিয়ে সবই খোদার তা জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি রক্ত এবং মাংস তো নয় আজ তাকো আর দিন জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি পশু জবাই দিয়ে করে মনের পশু জবাই ঈদুজ্জোহার রহস্যটা জেনে রেখো সবাই পশু জবাই দিয়ে করে মনের পশু জবাই ঈদুজ্জোহার রহস্যটা জেনে রেখো সবাই পশু জবাই দিয়ে করে মনের পশু জবাই ঈদুজ্জোহার রহস্যটা জেনে রেখো সবাই ওদার দিনের পথে তুমি জন্মিয়ে এগিয়ে যাবে ওদার দয়া তোমার তোমার করবে যেন সেইভাবে ওদার দিনের পথে তুমি জন্মিয়ে এগিয়ে যাবে খোদার দয়া তোমার উপর করবে যেন সেইভাবে স্মরণ রেখো স্মরণ রেখো চলতে পথে ওদার দেয়া সেই বাণী কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি রক্ত এবং মাংস তো নয় আজ তাকো আর দিন জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি রক্ত এবং মাংস তো নয় আজ থাকো আর ভিঞ্জানি কুরবানি দাও কুরবানি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি কুরবানি দাও কুরবানি হুকুম মানো কুরআনি